আপনাকে সেহেরি খেতে হবে সেহেরি খাবেন আপনি আপনার সিয়াম পালনের জন্য এটা আপনার জন্য করণীয় কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো এই যে আপনি সিয়াম পালনের জন্য খাবার খাবেন এটা আপনি প্রয়োজনে খাচ্ছেন কিন্তু আল্লাহ সুবাহ আপনার প্রতি দয়া করে রহম করে এই খাবারটাকে ইবাদত বানিয়ে দিয়েছেন আপনি খাবেন আপনার নিজের প্রয়োজনের জন্য কিন্তু এই খাওয়াটা আপনার জন্য বরকত আপনার জন্য ইবাদত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্নাথি সহরি বারাকাতান এই হাদিসটি পাঁচটি কিতাবে এসেছে রাহুল বুখারি ওয়াল মুসলিম ওয়াত্তিরমিদি ওয়ান্নাসাই অবনু মাজা পাঁচটি কিতাবে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কেননা বারাকাতান এই সেহরির মধ্যে বরকত রয়েছে এটা ইবাদত আপনি আপনার নিজের প্রয়োজনে খাচ্ছেন কিন্তু এই খাওয়াটাকে আল্লাহ সুবাহ ইবাদত বানিয়ে দিয়েছেন এটা নেকিতে পরিণত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলী আরেকটি হাদিস রসুল বলছেন ফাসলু বাইনি না ওয়াফাসলু আহলিল কিতাব আমাদের মধ্যে এবং ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হলো আকলাতুসাহার সেরি খাওয়া অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান এই জাতিগুলো তারা সিয়াম পালন করত কিন্তু সেহরি খেত না আর আমাদের কাজ হলো আমাদের কর্তব্য হলো সিয়াম পালনের জন্য সেহেরি খাওয়া